দয়াল রবকে ফাঁকি দি নেই পথ যাবার বলকে আছে পালাবার দয়াল রবকে ফাঁকি দিয়ে নিক পথ যাবার বলকে আছে পালাবার দুনিয়ার হাসি খেলা রঙের মেলা খনিকের ব্যাপার দয়াল রবকে ফাঁকি দিয়ে নিক পথ যাবার বলকে আছে পালাবার দুনিয়ার হাসি খেলা রঙের মেলা ক্ষণিকের ব্যাপার দয়াল রবকে ফাঁকি দিয়ে নিক পথ যাবার এবার বলো কে আছে পালাবার দুনিয়ার খেলা ঘরে যতন করে রাখো যারে কাল তাকে বিদায় দিবে তিন টুকুরায় দাফন করে দুনিয়ার খেলা ঘরে যতন করে রাখো যারে কাল তাকে বিদায় দিবে তিন টুকুরায় দাফন করে তোমাকেও যেতে হবে ধরা তো খেতেই হবে তোমাকেও যেতে হবে ধরা তো খেতেই হবে কবরে গেলে তো সুযোগ নেই ফিরে আসার বলো কি আছে পালাবার দুনিয়ার হাসি খেলা রঙের মেলা খনিকের ব্যাপার দয়াল রবকে ফাঁকি দিয়ে নিক পথ যাবার বলকে আছে পালাবার দুদিনের পৃথিবীতে যাকে আপন ভাবো তুমি সেও তো ভুলবে তোমায় স্বার্থকে হায় দিবে তুমি দুদিনের পৃথিবীতে যাকে আপন ভাবো তুমি সেও তো ভুলবে তোমায় স্বার্থকে হায় দিবে তুমি কবরে রেখে এসে বলবে হেসে হেসে কবরে রেখে এসে বলবে হেসে হেসে দুনিয়াটা শান্ত হলো বিদায়তে তোমার বলো কি আছে পালাবার দুনিয়ার হাসি খেলা রঙের মেলা ক্ষণিকের ব্যাপার দয়াল রবকে ফাঁকি দিয়ে নেই পথ যাবার বলকে আছে পালাবা কে বা পর কে বা আপন ভালো করে নাও না চিনি আখেরের ফসল কিছু দুনিয়াতে নাও না কিনে কে বা পর কে বা আপন ভালো করে নাও না চিনে আখেরের ফসল কিছু দুনিয়াতে নাও না কিনে দুনিয়ার মায়া ভুলো কোরআনের পথে চলো দুনিয়ার মায়া ভুলো কোরআনের পথে চলো খোদার রহম দিয়ে রাঙাও জীবনটা তোমার বলো কি আছে পালাবার দুনিয়ার হাসি খেলা রঙের মেলা ক্ষণিকের ব্যাপার দয়াল রবকে ফাঁকি দিয়ে নিক পথ যাবার বলো কে আছে পালাবার দুনিয়ার হাসি খেলা রঙের মেলা ক্ষণিকের ব্যাপার একদম মিনিটের ব্যাপার দয়াল রবকে ফাঁকি দিয়ে নেইকো পথ যাবার বলকে আছে পালাবার দয়াল রবকে ফাঁকি দিয়ে নেইকো পথ যাবার বলকে আছে পালাবার দয়াল রবকে ফাঁকি দিয়ে নেইকো পথ যাবার বলকে আছে পালাবার